إنك حميد مجيد আল্লাহ রব্বুল আলমীর দরবারে লক্ষ কোটি দুরুদ শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র জুমায়ের দিন জুমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের একুশতম পাড়ার সুরায় রুমের একুশ নম্বর আয়াত এবং একটি হাদিস শরীফ পড়েছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার ইচ্ছা করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করেছিলাম স্বামীদের প্রতি স্ত্রীদের পাওনা এবং অধিকার নিয়েই যারা ছিলেন তারা অবশ্য বলতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন নারী জাতিকে সৃষ্টি করেছেন স্বামীদের শান্তির জন্য নিতাস কোনো ইলাইহা পাকে বলেছেন তোমাদের জন্য তোমাদের সঙ্গিনীদেরকে এই জন্য সৃষ্টি করেছি যাতে করে তোমরা তাদের কাছে গিয়ে শান্তিতে থাকতে পারো নারী জাতিকে আল্লাহ রব্বুল আলমিন পুরুষদের শান্তির জন্য সৃষ্টি করেছেন সকলে আমরা জানি আদম আলাই সালাদাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব যিনাকে আল্লাহ রব্বুল আলমিন সিয় কুদ্রুতি হস্তে সৃষ্টি করেছেন ষাট হাত লম্বা ছিল সিনার চড়া ছিল সাত হাত সৃষ্টি করার পর ওনাকে থাকতে দিয়েছেন জান্নাতে জান্নাত আমাদের বাপের বাড়ি এটা সিদ্রতুল মুমতাহার উপরে ইন্দা সিদরতিল মুমতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া সপ্ত আকাশের উপরে সিদ্রতুল মুমতাহা তারও লক্ষ কুটি মাইল উপরে হচ্ছে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল মা আওয়া জান্নাতে তিনি কতদিন ছিলেন একশো তো তিরিশ বছর ছিলেন তফসির আজিজির মধ্যে আল্লাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেলবি রহমতুল্লাহ আলহ বলেছেন একশো তো তিরিশ বছর তিনি জান্নাতে ছিলেন জান্নাতের অপুরন্ত নেয়ামতের ভিতরে ডুবে থাকা সত্ত্বেও তিনার ভিতরে অস্থিরতায় কাজ করছে জান্নাতের একটা বড়ই হবে একটি মোটকার মতো একটা কলা লম্বা হবে কমপক্ষে বারো হাত নিচে তালা হবে একশো উপরে হবে ছয় হাজার ছয়শত ছিষট্টি তালা নিচে তালার সংখ্যা কত একশোর নিচে কোনো বিল্ডিং নাই জান্নাতে প্রত্যেক তালাতে এক এক তালাতে কামরা হবে সত্তর হাজার এক একটা কামরা হবে এই দুনিয়ার সমান পৃথিবীর সমান সোহান আল্লাহ এভাবে একটা তালাতক সত্তর হাজার কামরা তো আদম আলাহিসাল্লাম জান্নাতে ছিল ন্যায়ামতের কোনো অভাব নেই সব কিছুই তো জান্নাতে বিদ্যমান তারপরেও আদম আলাহিসাল্লামের ভিতরে অশান্তি কেন আল্লাহ রব্দুল্লাহ আলমী বুঝেছে যে আদমের কিসের প্রয়োজন আদমকে থাকতে দিয়েছে কিন্তু কোনো মেয়ে জাতিকে তো সেখানে থাকতে দেয়নি তখন আদম আলাহিসাল্লাম ঘুমেছিল ওনার বাম পাজরের বাঁকাহা দিয়ে আল্লাহ রব্বুল আলমিন মা হাওয়া আলাইহা সাল্লাহামকে সৃষ্টি করেছেন বাস আদম আলাহিসাল্লামের ভিতরে শান্তি গিরে চলে আসছে সুহান আল্লাহ বুঝা গেল নারী জাতিকে আল্লাহ রব্বুল আলমিন পুরুষ জাতির শান্তির জন্যই সৃষ্টি করেছেন অন্য কোনো কাজে না নবী হাদিসে বলেছেন পুরা পৃথিবী ব্যবহার সামগ্রিক আর সবচাইতে উত্তম ব্যবহার সামগ্রী সতী নারী এটা উত্তম ব্যবহার সামগ্রী কিন্তু আজকে হলো কি আমাদের প্রতিটি ঘরে ঘরে দম্পতি কলহ অশান্তির আগুন দাও দাও করে চলছে প্রায় ঘরে তাদেরকে আল্লাহ শান্তির জন্য সৃষ্টি করেছেন শান্তির জায়গায় এখন অশান্তিতে আমরা ডুবে আছি তার কারণ কি মুফাসিরিনে কেরাম বিভিন্নভাবে চিন্তাধারা করে রিসার্চ করে গবেষণা করে বের করেছেন পুরুষের আটটি ভুল আছে আটটি ভুল এই আটটি ভুলের কারণে সংসার অশান্তি মহিলা যেহেতু নাই মহিলাদের কিছু ভুল আছে ওর কারণে সংসার অশান্তি হয় আমরা যেহেতু পুরুষেরা আছি এই জন্য আমাদের কথায় বলছি আমাদের এমন আটটি ভুল যার কারণে সংসারে শান্তির জায়গায় কি অশান্তি এক নাম্বার ভুল কথায় কথায় আমরা স্ত্রীদেরকে তালাকের দমক দিই যে যদি উল্টাপাল্টা কথা বলো দুই তিনার এখনো কই দিব দুই আর মানে দুই দিন তালাক আর কথা বুঝুন নাকি না পুরুষ কথায় কথায় নারীকে তালাকের ধমক দেয় বলে দেয় যদি যদি সামনে অগ্রসর হস্তকে তালাক দিয়ে দিব তালাকের ঘন্টাটি যেন চব্বিশ ঘন্টার জন্য আমি স্ত্রীর গলায় ঝুলে রাখি ও ভাই আপনার স্ত্রী যদি ন্যাক্কার না হয় আপনি যে তালাকের ধমক দিয়েছেন এর কারণে স্ত্রী অন্য পুরুষের শিকার হয়ে যাবে আর যদি ন্যাক্কার না হয় সব সময় তার ভিতরে একটা চিন্তার ঔষধ আপনি ঢুকাই দিবেন যে তোকে তালাক দিয়ে দিব এই কথাটা আপনি একদিন বলেছেন তার ভিতরে বিশাল একটি পাহাড়ের ন্যায় ঢুকে আছে তার ভিতরে সবসময় চিন্তায় কাজ করে যায় আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দিবি আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দিবি স্কুলের প্রধান যদি সহকারে এগুলো শিক্ষককে বলে যে আপনাকে যে কোনো মোড়টা আমি বিদায় দিয়ে দিতে পারি তাহলে ওই শিক্ষকের অন্তরে কখনো শান্তি থাকে না সব সময় টেনশনে কাজ করে যে না জানি কখন আমাকে বিদায় দিয়ে দেয় স্ত্রীকে তালাকের দমক দেওয়া মানে তার ভিতরে একটা চিন্তা ঢুকাই দিয়েছেন চিরকালের জন্য তাহলে শান্তি স্থিরতা তার ভিতরে থাকবে না অশান্তি বিরাজ করবে সবসময় আর সে যদি অশান্তি ভোগ করে সবসময় আপনার এই ফ্যামিলিতে কখনো শান্তি আসবে না কারণ শান্তি এটা বাগাবাগি স্বামীরও শ্রম লাগে স্ত্রীরও শ্রম লাগে উভয়জনের শ্রমে শান্তি আছে সংসারে তালাক যত জায়েজ বস্তু আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে সৃষ্টি করেছেন সর সব কিছুর মধ্যে নিকৃষ্টতম একটা জিনিস তালাক আর তলাক আব্দুল মুবাহাত নিকৃষ্টতম এক একটা বস্তু স্ত্রীর সাথে যদি আপনার কোনো কারণে মন মালিন্যতা দেখা দেয় আল্লাহর নবী দড়িয়ে তালাক দিতে বলে নাই কিছু ডোজ আগে দিয়েছে আপনাকে যেগুলো ব্যবহার দাও এক নাম্বার যেই পরিমাণ আগে কথা বলতে কথা কম বলে এখন কথা কমাইয়া দাও তার সাথে যদি জ্ঞানী হয় বুঝবে কিনা আমার স্বামী তো আমার সাথে ফ্রিলি কত কথাবার্তা বলতে এখন কেন বলে না মনে হয় আমার ভুল হয়েছে বা আমার অপরাধ আছে এই জন্য আমার স্বামী আমার সাথে কথাবার্তা বলে না তারপরে যদি তার জ্ঞান না আসে আপনি কেন কথা বন্ধ করছেন দ্বিতীয়ত আপনাকে নবী বলেছেন অহজুরু উন্নাফিল মাদজ শয্যা আলাদা করো তুমি এক চকিতে ঘুমাও আর সে আর চকিতে ঘুমাবে তার চকিতে তুমি কখনো ঘুমাবে না তার যদি বুঝ হয় তখন সে বুঝতে পারবে যে আমার স্বামী শয্যা পৃথক করে ফেলছে আমাকে সোজা হচ্ছে এটা বন্ধ করেছে নাকি এই ফ্যানটা বন্ধ করে এই ফ্যানটা একটু বন্ধ কথা খেয়াল করেন প্রথমে তার সঙ্গে কথা বন্ধ করতে হবে কথা বন্ধ মানে অল্প কথা বলবেন দ্বিতীয়তে সোজা না হলে সহ্য আলাদা করবেন তৃতীয়তে সামান্য হালকাভাবে তাকে আঘাত দিতে পারে তাক যাতে করে তার গায়ে না বসে চার নাম্বার উভয় পক্ষের কিছু মানুষ বুদ্ধিমান একত্রিত করে আপনি একটা সালিশ করেন সালিশের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করতে পারেন তাও যদি কাজে না আসে সর্বশেষ বলছে তুমি তালাক দাও তাহলে তালাকের দাব কত পরে কথায় কথায় স্ত্রীকে তালাকের যদি দমক দেওয়া হয় এই ঘরে কি আছে না বলেন শান্তি আসতেটা ভুল গনি গনি নিবেন নাম্বার দুই দ্বিতীয় বিবাহের দমক আপনি আপনার স্ত্রীকে বলছেন যে আমি বিয়ে আরেকটা করবো কথায় কথা আপনি এটাই বলেন যে আমি কি তুই দিয়ে হবে না আমি বিয়ে আরেকটা করতে হবে তুকে দিয়ে হবে না আমি বিয়ে আরেকটা করতে হবে দেখবেন অনেক বেকুব স্বামী স্ত্রীকে কথায় কথায় আরেকটি বিয়ের কি দেয় দমক দেয় আপনারা হয়তো দেন না ঠিক আছে কিন্তু এত সোজা না আল্লাহর নবী হাদিসে বলেছেন তোমার যদি একাধিক স্ত্রী থাকে ক্ষমতা রক্ষা করতে হবে ওদের মাঝে এর জন্য যে মানের কাপড় ওর জন্য ওই মানের কাপড় একে যে রেডের খাবার দিবেন ওকে ওই মানের খাবার দিতে হবে যাদের একাধিক বউ আছে ওরা যদি ইনসাফ না করে সমতা রক্ষা না করে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তি যেমন হয় ওই লোকটি প্যারালাইসিসে আক্রান্ত ব্যক্তির মতো ওই যে হাসর ময়দানে যাবে তার অঙ্গগুলো ঠিক থাকবে না প্যারাবেরা হয়ে যাবে এই জন্য একাধিক স্ত্রী নিয়ে বসবাস করা এটা এত সহজ না কিন্তু তাহলে আমি আমার স্ত্রীকে কথায় কথায় দমক দিই যে বিয়ে আর একটা করে ফেলবো এই দমকটা আপনি দিয়েছেন ঠিকই কিন্তু সংসারে আর আজ থেকে কখনো কি আসবে না এটা স্বামীর ভুল এটা স্ত্রী ভুল না তিন নাম্বার ভুল মানুষের সামনে স্ত্রীকে শাসন করা এটা নিষেধ আমরা এখানে যারা আছি অনেকের আমাদের স্ত্রী আছে অন্যের সামনে শ্বশুরের সামনে শাশুড়ির সামনে অথবা ছেলে মেয়ের সামনে স্ত্রীকে শাসন করতে নাই একটা কথা স্মরণ রাখবেন স্ত্রীর প্রশংসা করবেন সবসময় মানুষের সামনে আর শাসন করবেন নীরবে একান্ত নীরবে যেখানে কেউ না থাকে কথা বুঝতেছেন কিনা প্রশংসা করবেন সবার সামনে তো দেখবেন স্ত্রীর মনটা বড় হবে আর শাসন যদি করতে হয় একান্ত নীরবে এমন এক কামরা নিয়ে যাবেন যে কেউ নাই ওখানে গিয়ে তাকে আচ্ছা তরফে শাসন করেন তার মনোকষ্ট আসবে না কিন্তু অপর একটা মানুষের সামনে যদি আপনি আপনার বউকে শাসন করেন এখানে শান্তি আসবে না এখানে শান্তির জায়গায় আরো অশান্তি সৃষ্টি হবে একটা বাচ্চা দেখবেন হাঁটতেছে হঠাৎ উপর থেকে পড়ে গেল কান্নাকাটি করে না কিন্তু ছোট্ট একটা আঘাত খেয়েছে অপরে দেখে গেছে তখন বাচ্চার কাছে সরম লাগে তখন কান্নাকাটি শুরু করে এত নিচের পড়লো আরেকটা লোক দেখে ফেলছে কান্নাকাটি শুরু করে অথচ এত উপরত্তাল পড়েও কাঁদে না কেউ দেখে নাই তাকে এগুলো শাসন করবেন ভালো কথা আপনাকে শাসন করার ক্ষমতা দিয়েছে আল্লাহ পাক আল্লাহ নবীও দিয়েছেন কিন্তু অন্যের সামনে যদি স্ত্রীকে শাসন করেন এই সংসারে শান্তি আসবে না অশান্তি ছাড়া অন্যকে খুশি করার জন্য চার নাম্বার স্ত্রীকে শাসন করা হয় মা বোন ইত্যাদিকে খুশি করার জন্য স্বামী অনেক সময় স্ত্রীকে শাসন করে খবরদার এটা নিষেধ ঘটনা ষোলো আনা যাচাই করা ছাড়া শুধু আপনার মা আপনাকে কাঁদে গেছে চোখের দুই ফোটা পানি ফেলাই আপনার বউয়ের নামে বিচার দিছে আপনি তার উপর নির্যাতন চালাইছেন এটা নিষেধ আল্লাহর নবী হাতিসে বলেছেন লাইলাতুল কদরে আল্লাহ রব্দুল আলমিন যারাই ক্ষমা চাইবেন সকলের গুণা মাফ করে দেন কিন্তু দুই ধরনের লোকের গুণা কখনো মাফ হয় না এক নাম্বার যার অন্তরে হিংসা আছে হিংসা কি না যেটাকে বলা হয় হিংসুকের কোন দোয়া আল্লাহ রব্বুল আলমিন লাইলাতুল কদরে কবুল করে না নাম্বার দুই স্বামী স্ত্রীর মাঝে যারা ঝগড়া লাগাইয়া দেয় যে বা যারা স্বামী স্ত্রীর মাঝে কি করে বিবাদ সৃষ্টি করে বেজার লাগায় ঝগড়া লাগায় ওই ব্যক্তির দোয়াও আল্লাপাক কখনো কি করেন না হুশিয়ার অন্য কোনো মানুষকে খুশি করার জন্য স্ত্রীকে শাসন করা নিষেধ শাসন করা যায় নেই নাম্বার পাঁচ স্ত্রীর জন্য অনেক আইন করলেন যে তুমি পর্দা ছাড়া চলতে পারবে না কিন্তু আপনি পর্দার কোনো লেহাজ করেন না আপনি বিনা পর্দায় চলেন বেগানা মহিলাদের সাথে কথা বলেন এটা আপনার স্ত্রী দেখে কিন্তু আপনি স্ত্রীর জন্য কি করলেন পর্দার বিধানটা জারি করলেন যে তুমি বেগানা পুরুষের দেখা দিতে পারবে না সব নিষেধ কিন্তু আপনি সব করেন দেখবেন এই সংসারে শান্তি কখনো কি আসবে না যদি স্ত্রীকে শাসন করতে হয় আগে নিজে পর্দা মতো চলতে হবে তখন স্ত্রীকে যদি বলেন স্ত্রী আপনার এই কথাটা শুনবে নাম্বার পাঁচ স্বামীদের যে ভুলের কারণে সংসারে অশান্তি আছে সে ভুলের পাঁচ নাম্বার ভুল স্বামী স্ত্রীর নিকটতম আত্মীয়দেরকে গালাগালি করে অনেক সময় দেখবেন আমাদের দেশের অনেক স্বামী তার শ্বশুরকে ধরে গালি দেয় শাশুড়িকে গালি দেয় বউয়ের সামনে আপনি যে আপনার শাশুড়ি বা শ্বশুরকে গালি দিলেন আপনার বউয়ের সামনে ওই জায়গায় যদি আপনার বউ আপনার বাপ অথবা আপনার মাকে গালি দেয় এটা আপনার কাছে কেমন লাগবে এটা ভালো লাগবে ভালো লাগবে না অনেক সময় শালা সমুদ্রে গালাগালি করে বউয়ের সামনে নিজের শ্বশুরে গালাগালি করে শাশুড়িকে গালাগালি করে খবরদার এভাবে গালাগালি করলে সংসারে কখনো শান্তি কি আসবে না হেফাজতে থাকতে হবে ছয় নাম্বার ওয়াক্ত না দে না খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করে শুনবেন স্ত্রীকে সময় কম দেওয়া এর কারণে সংসারে কি আছে কথা বলেন না কেন স্ত্রীকে সময় কম দিলে সংসার অশান্তি আছে আরে এই যুগের কথা তো বাদ নবীন যুগের কাহিনী শুনেন হজরত উমর ফারুক রাজিউল্লাহ তালানু যখন রাষ্ট্রপ্রধান ছিলেন বিচারপতি ছিল হজরত উবায়বনে কাব রাজিউল্লাহ তালান উবায়বনে কাব রাজিউল্লাহ তালানুর দরবারে এক মহিলা এসে তার স্বামীর প্রশংসা শুরু করছিলেন যে ইয়া রসুল আল্লাহ আমার স্বামী হে ওমর আমার স্বামী খুব নামাজ পড়ে খুব রোজা রাখে দিনে রোজা রাখে রাখবরে কি পড়ে সাহায্য পড়ে নগদ আবারত করে এই কথা বলে মহিলাটা চুপ ওমর রাজি আল্লাহ তালান আশ্চর্য হলেন যে কিরে এই মহিলাটাকে আমরা কিছুই জিজ্ঞাসা করলাম না মহিলাটা কি এই দরবারে এসে তার স্বামীর প্রশংসা শুরু করছে যে আমার স্বামী দিনভর রোজা রাখে রাতভর কি পড়ে নামাজ পড়ে তাহাজ পড়ে রব্বাকে আবাদত করে উমর রাজি আল্লাহ তালান এই মহিলাটাকে জিজ্ঞেস করলো বাবা তুমি কি বুঝাতে চাইছো আবার সে তার স্বামীর তার মা মাশাল্লাহ আমার স্বামী দিনের রোজা রাখে রাত্রে তাহাজ পড়ে উমর রাজি আল্লাহ তালান বিষয়টা বুঝতে পারে না যে মহিলা কি অভিযোগ নিয়ে আসছে আমার দাবার বুঝতে পারে না উভয়নে কাপ রবি আল্লাহ তালান তিনি কথার বিচারপতি ছিলেন উনি বলেন হুজুর এই মেয়েটা অত্যন্ত শিক্ষিতভাবে তার স্বামীর ব্যাপারে অভিযোগ করতেছে আপনার দরবার কিভাবে সে বলতেছে তার স্বামী দিনভর রোজা রাখে তার মানে কি দিনভর সে স্ত্রীর সাথে কি দেয় না কথা বলে না সময় দেয় না একবার রোজ তার স্ত্রীর সাথে আপনি কথা বলে নাম্বার দুই রাত্রের বেলায় সে কখনো ঘরে ঘুমায় না মসজিদে যা রাত্রেবেলা কার্য করে সে মহিলাটা তার স্বামীর বদনামি করতেছে আপনার কাছে আপনি তো বুঝলেন না দিনভরি রোজা রাখে তারপর তাহাজুদ পড়ে উমর রাজি আল্লাহ তালান তখন আইন করে দিলেন খবরদার কোন ওই স্বামীকে ডাকা হচ্ছে যে স্বামী তুমি নাকি দিনভর রোজা রাখো রাত্রে মসজিদে গিয়ে নামাজ রসা হয় হ্যাঁ, হুজুর আমার কাছে নামাজ আর রোজা এটা অত্যন্ত ভালো লাগে আসলে সাহাবাইকরাম তো সাহাবাইকরাম তো আল্লাহর বাস্তবিক প্রেমে গেছিল এগুলো কোরআন চালাবাতে ভালো লাগে তার যদি ভালো লাগে নকলে আমাদের ভালো লাগে উমর রজিল্লাহ আমি করে দিলেন খবরদার সপ্তাহে তিন দিন তুমি রোজা রাখবা চতুর্থ দিন রোজা তোমার জন্য নিচে স্ত্রীর কাছে যাবা সপ্তাহে সাত দিন মসজিদে গিয়ে তাজুদ পড়বা কিন্তু পঞ্চম দিন আবার রাত্রে তাজুদ নিষেধ ঘরে ঘুমাইবা আইন করে দিল স্বামীরা স্ত্রীকে যেভাবে সময় দেওয়ার দরকার ওইভাবে সময় না দেওয়ার কারণে বর্তমানে সংসার অশান্তি আমাদের এই দেশে খোঁজ নিয়ে দেখবেন হাজার হাজার স্বামী তার স্ত্রীকে সময় দেয় না কথা ঠিক কিনা বাজারে রাজকে রাত আড্ডা দেয় ঢাকা থেকে আসছেন ঢাকায় চলে গেছেন এক মাস বাড়িতে আসছেন ভালো কথা এখন ঘরে লাগায় ঘুমাবে ঢাকা থেকে এক মাস পরে আসে আপনার সাতর ভাইয়া রাত্রের একটা পর্যন্ত কিনলে কত করে আপনার স্ত্রী তো মাগরীবের পর থেকে আপনার জন্য অপেক্ষমান আপনি আসি বন্ধু মহলে রাত্রের একটা পর্যন্ত গপ করলেন রাত্রে একটার পরে সাধারণত মানুষের চোখে এমনি ঘুমের কি আছে ভাব আছে বাড়িতে গেছেন ঘুম নিয়ে আবার বাড়িতে যায় ঘুমায় গেলেন এক মাস পরে ঢাকা থেকে বাড়িতে আসছেন আপনি স্ত্রীকে সময় দেওয়ার কথা ওখানে সময় না দিয়ে আপনি একটা পর্যন্ত বাজারে কাটাইলেন তারপরেও ঘরে গেছেন ঘুমের বাপ নিয়ে চোখ একবার লাল মনে হয় না আপনি মধ্যে থানা দারোগা ঘরে ঢুকছেন দারোগা যেমনি ভাবে ঘরে ঢুকলে উচার বিভিন্ন ধরনের লাঠি চোটান সব নীরব আপনি ঘরে ঢুকছেন চোখ একবারে মুরগের মতো লাল আপনার সঙ্গে ধরে কেউ কথা বলেন সবটা আমি বলেছি না আমরা পুরুষেরা ঘন্টা কি ঘন্টা তালতো বোন খালতো বোন মামাতো বোন খালি ওদের সঙ্গে আমরা ঘন্টাকে ঘন্টা কি হাসি ঠাট্টা করে কথা বলি কিন্তু আমার স্ত্রীর সাথে একটা দিনও আমি হাসি কথা বলতে পারলাম না আমার এক দুর্ভাগ্য মুফাসিরিনে কেরাম আল্লাহর নবী বলেছেন স্ত্রীর সঙ্গে হাসি কথা বলো এটা নবীর শিকত আল্লাহর নবীর গুণ তা আমার ভাইরা অনেক সংসারে দেখা যায় বিবাহ করছে মাত্র পাঁচ দিন বাড়িতে থেকে এই স্বামীটা চলে গেল লন্ডনে আমেরিকা আট বছর আর তার কোনো কি নাই খবর নাই এরকম ঘটনা ঘটে কিনা আমাদের দেশে বিবাহ করে মাত্র একটা রাত্র মানুষকে সময় দিচ্ছে অথবা এক মাস সময় দিচ্ছে বিবাহ করে বাস এক মাস পরে চলে গেল বিদেশে ওই পুরুষ সেখানে যায় আকাম কুকাম করে এ বাড়িতে বসে আকাম কুকাম করে কারণ তার জৈবিক চাহিদা মানুষ তো একদম জৈবিক চাহিদাটা তার মিটে দেওয়া এই জন্য আমাদের পুরুষের কারণে আজকে হাজার হাজার ঘরে শান্তির জায়গায় অশান্তির আগুন জ্বলছে আপনার এসার পরে আর কাজ কি এসার নামাজ পড়ছেন অথবা পড়েন নাই রাত্রে আটটার পর বাজারে আর কি গেল আপনার বাড়িতে চলে যান বাল বাচ্চাকে কোলে কাকে নেন স্ত্রীর সাথে সময় দেন বাস বিশাল বড় শান্তি উমর রাজিয়াল্লাহ তালান এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল যাওয়ার সময় এক ঘর থেকে কবিতা একজন মহিলা কিছু কবিতা পড়তেছে কবিতা কবিতার অর্থ হচ্ছে এমনই যে সে স্বামীর দুঃখের বেদনার কারণে কিছু কবিতা পড়তেছে মানে ওই মেয়ের স্বামী বাড়িতে কি নাই দেহাতে চলে গেছে উমর রাজিয়াল্লাহ তালান উমুল মোমিনে হজরত হাফসা রাজিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করলেন যে একজন স্বামী একজন স্ত্রী তার স্বামী ছাড়া কতদিন দেখতে পারে একজন মহিলা তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে আফসার রাজিয়াল্লাহ তালা বললেন ইয়া রসুল্লাহ এ ওমর একজন মহিলা তার স্বামী ছাড়া চারি মাস দশ দিন দেখতে পারে কতদিন দেখতে পারে চারি মাস দশ দিনের বেশি একজন মহিলা তার স্বামী ছাড়া থাকতে পারে না উমর রজিয়াল্লাহ তালান সঙ্গে সঙ্গে আইন করে দিয়েছে হে মুসলমানের সৈনিকেরা যারা যুদ্ধের ময়দানে যাবে যারা তাবলিগে যাবে দিনের কাজে যাবে খবরদার চার মাস দশ দিনের বেশি তুমি থাকতে চার মাস দশ দিন থাকতে বাইরে চলে আসবা বাইরে এক মাস সময় দিবা আবার যাইবা আবার সময় দিবা আবার যাইবা কে বলছে তোমাকে যে এক বছর চলে গেলে তাবলিগের জন্য বাইরে আসি একদিন সময় দিয়ে আবার এক বছর জন্য চলে গেলেন কে আপনাকে দরবেশি করার জন্য কে বলছে এটা তো কোনো কোরআনেও নাই হাদিসেও নাই দিনের জন্য এত পাগল হওয়ার জন্য কে বলছে আপনাকে আপনার স্ত্রীর হক আপনার উপরে আছে কি নাই হক আছে তার উপর নবী বলেছেন সারা রাত নকল আমাদের থেকেও স্ত্রীর সঙ্গে কথা বললে বেশি সাহস পাওয়া যাচ্ছে ভালো এটা নবীর কথা আমার কথা না এবং আপনি যদি আপনার স্ত্রীর মুখে একটু খাবার তুলে দিতে পারেন একটা ফলের টুকরে তুলে দিতে পারেন আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয় আল্লাহ পাকে এটাকেও সৎকার সব লিখে দেন তোমার এই জন্য আমার ভাইরা সময় কম দেওয়ার কারণে আজকে প্রতিটি ঘরে অশান্তির আগুন ধাউদাও করে চলছে এই জন্য আল্লাহর হস্তে যারা বিদেশের যাত্রী আছেন এখানে আল্লাহ নদীর যুগের কথা যেখানে কোনো গুনাহের ল্যাস বলতে ছিল না ওই যুগের মহিলারা স্বামী ছাড়া থাকতে পারতো কদিন চারি মাস আর বর্তমান চোদ্দশো বছর পরে যেখানে গুনার মহামারী চলছে আপনারাই বলেন ষাট মাস দশ দিন নয় এক মাসে মহিলারা স্বামী ছাড়া থাকতে কি সেখানে আমরা স্বামীরা ঘন্টা আর ঘর ঘন্টা বছরকে বছর আমরা বিদেশ করে দিয়েছি ঢাকায় কাটাই দিয়েছি বড় দেশে অশান্তি লাগে নাম্বার সাত আল্লাহর নবী বলেছেন সে আমার উন্মতেরা যখন ঘরে যাবে ঘরে ঢুকার সময় মুচকি হাসবে মুচকি হাসা সুন্নত স্ত্রীকেও বলছে তুমিও তোমার এই স্বামীর হাসা থেকে তুমিও হাসো তোর আল্লাহ পাক বলে আমিও হাসি আমার কাছে তখন এই আমলটা খুশি লাগে কারণ একটা পুরুষ তার স্বামী স্ত্রীর প্রতি আকৃষ্ট হওয়া মানে কি এই পুরুষটার বাহিরে গিয়ে কি কোন আকাম কুকাম করবে না এই তো করতো না ও ভাই হজরত আশা সিদ্দিকার আল্লাহ তালা বলছেন আল্লাহর নবী যখন গড়ে ঢুকতেন মুস্কি হাসতে হাসতে ঢুকতেন গড়ে এটা নবী শূন্য আদিসের মধ্যে আছে কোন মানুষ যখন ঘরে ঢুকতে যায় তখন শয়তানও তার সঙ্গী হয় কিন্তু ঘরের দরজায় গিয়ে যদি ওই পুরুষ একটা দোয়া আছে ঘরের প্রবেশের দোয়া এই দোয়াটা যদি করতে পারে তখন শয়তান আর স্বামীর সঙ্গে ঘরের ভিতরে ঢুকতে পারে না শয়তান বাইরে থেকে যায় অন্যথায় দোয়া যদি না পড়া হয় স্বামীর সঙ্গে ওই শয়তানটাও কোথায় ঢুকে ঘরের ভিতরে ঢুকে বিভিন্ন ধরনের ঝগড়া পাচার বেজাল সৃষ্টি করে শয়তানের গান কখনো বেজাল ভাঙানো বেজাল লাগানো শয়তান আমাদের শত্রু সে বেজাল লাগায় পুরুষের সঙ্গে শয়তানের রুগী শয়তান বেজাল লাগায় কিন্তু নবী করে যদি দোয়াটা ভরতে পারো শয়তান আর ঢুকতে পারবে না স্বামী স্ত্রীর মাঝে বেজালও কি লাগাইতে এল বলেন জীবনে এই মজলিসে যারা আছেন জীবনে পড়ছেন কিনা ঘরে ঢুকার সময় দোয়াটা আল্লাহ ভালো জানে জানিও না আমরা অনেক মসজিদে ঢুকার দোয়া জানি অনেকে বাইরে বাথরুমে ঢুকার দোয়া জানে কিন্তু ঘরে ঢুকার একটা দোয়া আছে আল্লাহ হুম্মাইনি আসালুকা খয়রুল মাউলিদ অখয়রুল মাখরাজ বিসমিল্লাহ ওলাজেনা অবিসমিল্লাহ না নবী বলেছেন এই দোয়াটি যদি তুমি দরজায় দাঁড়িয়ে পড়তে পারো তখন শয়তান আর তোমার সঙ্গে ঘরের ভিতরে কি যাবে না ঢুকতে পারবে না তুমি একাই ঢুকবা সংসারে আর অশান্তি আনবে না আমার ভাইরা আট নাম্বার মহিলাদের ভালো কাজের প্রশংসা করা আলোচনা একটু বিক্ষিপ্ত লাগতেছে আপনাদের কাছে না বিভিন্ন জায়গা থেকে তালাশ করে ইয়েগুলো তথ্যগুলো নিয়ে আসছে আপনাদের জন্য স্ত্রীর ভালো কাজের প্রশংসা করা এটা নবীর শূন্য এবং যে স্বামী করতে পারে ওই সংসারে শান্তি আসবে ভালো কাজের প্রশংসা করবে আজকে তো আমরা প্রশংসা আমাদের মুখ দিয়ে আসেই না ডক্টর আব্দুল্লাহ আরেফি রহমতুল্লাহ আলাই এক বাড়িতে গেছে ওনার স্ত্রী সহ মেহমান হয়ে বড়ওয়ালা অত্যন্ত সুস্বাদু তরকারি বিভিন্ন ধরনের রকমারি তরকারি দিয়ে ভাত খাওয়াই খাওয়াইবার পরে আবদুল্লাহ আরবি রহমতুল্লাহ আলাই স্বামীর প্রশংসা শুরু করছে স্ত্রীর তোমার আল্লাহ খুব সুন্দর পাক করত খুব সুন্দর খাবার তরকারি খুব স্বাদ ডাল খুব স্বাদ আবদুল্লাহ আরবি প্রশংসা করে কিন্তু ঘরের ভিতর থেকে কান্না লাওয়া শোনা যায় যে একটা মহিলা যেন পুপে পুপে কান্নাকাটি করতেছে আবদুল্লাহ আরবি জিজ্ঞাসা করলো বাবা আমার কারণে তো তোমার কষ্ট হয়েছে তুমি কান কাঁদছো কেন তখন ওই ঘরের মহিলাটা বলে হুজুর আপনি এক বেলা খানা খাই আমার ঘরে যে প্রশংসা আমার করতেছেন আজ দীর্ঘ সাতত্রিশ বছর আমার এক স্বামীর সংসার করি স্বামীর জন্য রান্না করি বাদ পাট করি কিন্তু আমার স্বামী এই সাতত্রিশ বছরে একটা বারো আমার প্রশংসা করে নাই শুধু বদনামই করছে আমার এগুলো আমার ভাইরা যদি এভাবে বদনামই করেন দেখবেন তার মন খারাপ হবে তরকারি খারাপ কিন্তু যদি আপনি প্রশংসা করেন তার মনে সান্ত্বনা আসবে অভয় আসবে সান্ত্বনা দিবেন তাকে প্রশংসা করবেন স্ত্রী দেখতেছেন নামাজ পড়তেছে আপনি দেখলেন মাশাল্লাহ তুমি আজকে নামাজ পড়ছো আমার কাছে খুব ভালো লাগছে দেখছিলেন তসবি পড়তেছে আপনি ঘরে ঢুকলেন স্ত্রীর হাতে তসবি দেখলেন প্রশংসা শুরু করবেন যে মাশাল্লাহ তুমি তসবি পড়ারো জিকির করার আমার কাছে খুব ভালো লাগে তো আমার ভাই ভালো তাদের কি করতে হবে স্ত্রীর প্রশংসা করতে হবে তখন দেখবেন আপনার স্ত্রীর মন ভালো থাকবে সংসার আর অশান্তি আসবে না আট নাম্বার বিবির কাজে শরিক হবেন আপনার স্ত্রীর কাজে আপনিও কি হবেন শরিক স্ত্রী টমাটো কাটতেছে আপনি ভাগ করে গিয়ে আপনার টমাটো কাটবিলেন আসছে দাও আজকে গাজরগুলো আমি কাটে দিই দাও আজকে তরকারিটা আমি একটু কুটি দিই এটাকে আপনারা নিম্নমানের কাজ মনে করবে আমরা যে নবীর উন্মত আমরা যে নবীর ওই নবীর কাজ ছিল এই উত্তর দিদি ঘরে যাইয়া এভাবে কাজ করতো মহিলাকে সহযোগিতা করতো আপনার শোষা কাটলে গাজর কাটলে আপনার ইজ্জত নষ্ট হবে নবীর একটা সুন্নতের উপর কি হবে আল্লাহর নবী বলেন যদি আমার গুলো মেনে চলতে পারো একশো তো শহীদের সব তোমার আমল আমার লেখা হয়ে এজন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব যারাই ঘরে যাব স্ত্রীর কাজের সাথে আমরাও কি হবো শরীর হবো এটা নবী শূন্য আল্লাহর নবী হজরত আসল সিদ্দিকার রাজিল্লাহ তালা চাই করতেছে নবী তো আমাকে দাও আল্লাহ নবী চাই করলেন একটা রুটি বানালেন রুটি বানাইয়ের পরে দাও এটাকে চুলের দাও ওই যে আমরা তন্দুর রুটি খাই আশা রাজিল্লাহ তালা আনা চুলের দিকে তাকে শুধু হাসতেছে আশা তুমি আছো কেন আমার হাত দিয়ে যতগুলো রুটি আমি তৈরি করছি যতগুলো চুলে দিয়েছি এগুলো হয়ে গেছে এটা একটা রুটি এই রুটির মধ্যে আগুন লাগে না তার কারণটা কি আল্লাহর নবী তো আচ্ছা এই রুটিটা তো আমি বানাইছি যে রুটির মধ্যে নবীর হাত লেগেছে ওই রুটি যার নামের আগুনে জ্বলতেই পারে না তোমার আল্লাহর নবী গায়ে সিঙ্গা দিলেন সিঙ্গা কিন্তু দূষিত কালো রক্ত বেরিয়ে আছে এক সাহাবিকে বলছে সাহাবি আব্দুল্লাহ জোবায় যা ওই রক্তগুলোকে একটু দাপন করে আসো রক্ত করে মাটিতে রাখো হজরত আবদুল্লাহ জুবাই জুবাই আল্লাহ তালান রক্তগুলোকে দাফন না করে খেয়ে ফেলছেন খেয়ে ফেলছেন আল্লাহ নবীর সঙ্গে দেখা হলো নবী জিজ্ঞেস করে আমার আবদুল্লাহ রক্তগুলো কি করেছ ইয়া রসুল্লাহি আমার দেয়া যদি ক্ষমা করবেন আপনি আপনার রক্তকে মাটিতে দাপন করার জন্য বলেছেন এত বড় বেয়াদব আমি আবদুল্লাহ নই আপনার রক্ত আমি মাটিতে রাখবো এত বড় বেয়াদব আমি নই ইয়া রসুল্লাহি মাটিতে দাপন না করে আপনার রক্তগুলো আমি খেয়ে ফেলে আল্লাহ নবী বলেন আবদুল্লাহ রক্ত খাওয়া নাই রক্ত খাওয়ার পরিবর্তে তোমার দেহের উপর জাহান নামের আগুনকে হারাম করে ফেলেছ যে দেয় আল্লাহ নবী রক্ত ডুববে সেটা জাহান নাম যাবে ভাই এই জন্য ঘরে যাইয়া স্ত্রীদের কাজে কি হবে শরিক হবেন টমাটো করি দেন আপনি যেটা পারেন সেটা করার অসুবিধা কি আজকে ঘর জানো দেন আজকে ব্যাগটা আপনি একটু সোজা করে দিন এটা নবী সুন্নত আরো একটা কাজ যদি করতে পারেন সংসার শান্তি হবে বলতাম মাঝে মাঝে স্ত্রীকে হাতিয়ে দিবেন হাতিয়া হাতিয়া বুঝুন তো ওষুধ করে পঞ্চাশ টাকা একশো টাকা প্রতি মাসে খরচ দিবেন নবী বলছেন তাহা দাও তাহা হাদিয়া দাও মহাপদ বেড়ে যাও মাঝে মাঝে স্ত্রীকে একটা আংটি বানা দিবেন আংটি তাই অনেকে তো আবার মেরিতে পালন করে মেরিতে পালন করতে আংটি দেয় যত ডে আছে আরেকদিন বলবো এখন না যত ডে প্রত্যেকটা ডে শরীয়তে হারাম প্রত্যেকটা ডে শরীয়তে কি কোন ডে শরীয়তে নাই এটা ইনশাল্লাহ আরেকদিন আলোচনা আসলে বলবো স্ত্রীকে মাঝে মাঝে মান্থলি প্রতি মাসিক কিছু টাকা দিবেন একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এবং এই টাকাগুলোর খবরও আপনি নিতে পারবেন না টাকা কি করছো দাও আমার হিসাব দাও না খবর নিতে পারবেন না মাঝে মাঝে স্ত্রীকে হাদিয়া দিবেন স্ত্রীর হাদিয়া এটা স্বামী আর স্বামীর হাদিয়া স্ত্রী এটা অত্যন্ত গুরুত্ব দেয় একটা ঘটনা লিখতে কি যাবে স্বামী স্ত্রী কোথাও যাবে এমন এক জায়গায় যাবে যেখানে স্বর্ণ কথা নিরাপদ নয় স্বামী তার স্ত্রীকে বলছে আমার স্ত্রী স্বর্ণগুলো আজকে তোমার গলা থেকে কান থেকে বাসায় রাখে স্ত্রী সবগুলো স্বর্ণ খুলি ফেলছে কিন্তু একটা লটে এটা খুলে না কয় কি তুমি সামনে এটা কেন রেখে দিলা তো আমার জীবন দেখতে পারে আপনার ওয়ার্ডার আমি পালন করেছি সব সম্মান আমি খুলে ফেলছি তবে এই লকেট আমি কখনো খুলবো না তো কেন ওই যে প্রথম রাত বাসর ঘরে এই লকেটটা আপনি আমাকে হাজিয়ে দিতে এই জন্য জীবন চাইলেও এই লকেট কখনো আমি গলা থেকে কি খুলবো না তার মানে কি স্বামীর হাদিয়া স্ত্রী অত্যন্ত কি দেয় গুরুত্ব দেয় মূল্যায়ন করে দেখবেন আজকে পাঁচশো টাকা দুই মাস পরে খবর নেবেন পাঁচশো টাকা কিন্তু তার কাছে আছে এজন্য মাসিক মাঝে মাঝে স্ত্রীকে কিছু হাতিয়ে দিবেন তার আনন্দ আনন্দ দেওয়ার জন্য আর একটা কথা বলে শেষ করছি আপনি যে আপনার স্ত্রীকে মহাব্বত করেন স্ত্রীকে যে মহাব্বত করেন এটা কাজে কর্মে বুঝে দিতে হবে যে আমি তোমাকে কি করি মহাব্বত করি এটা বুঝে দিতে হবে না ওই যে আমি একটা ঘটনা বলছি আপনাদের স্মরণ আছে কিনা আচার রাজিয়াল্লাহ তালা আনা পানি পান করতেছে পানি পান করতেছে আয়সা আল্লাহর নবী দেখে বলছে আয়সা আমার জন্য একটু পানি রেখে দাও মক্কা থেকে পানির টান পড়ছে নাকি বলো না কেন টান পড়ছে কে পানি কিন্তু আল্লাহ নবী তো আয়সা গেলাসে আমার জন্য একটু পানি দেখো আচ্ছা রাখলো রাখার পর যখন গেলাসটি আল্লাহ নবী হাতে নিলেন বললো আচ্ছা তুমি এই গেলাসের কোন জায়গা মুখ দিয়ে পানি পান করছো ওই জায়গাটুকু আমাকে একটু দেখায় দাও তোর আশা বলো তুলে এই জায়গাটি মুক্তি পান করছি তো আল্লাহ নবী হুবহু ওই জায়গা দিয়ে পানিগুলো পান করছি সোবান এটা স্ত্রীরা আপনি ভালোবাসেন এটা তারা প্রমাণ করে দিলেন কাতে করবে কারণ অনেকে গেলাসে একজন পানি পান করলে যদি কিছু পানি থাকে এগুলো অনেকে খাইতে চায় না এগুলো ফেলে দেয় আর স্ত্রীর মুখের অবশিষ্ট পানি পান করা মানে স্ত্রীকে আপনি মহাপত করা এটা তারা কাজে কর্মে বুঝিয়ে দিতে হবে সর্বশেষ বাংলাদেশের সঙ্গে সামনে কখনো ঝগড়া করবেন না আর একটি সূত্র সেটা হচ্ছে স্বামী স্ত্রী উভয়জন একত্রে গোসা করবেন না একত্রে উভয়জন গোসা করা নিষেধ আদিতে নিষেধ করছে কারণ একটা রশিকে যদি দুই জন দুই দিকে টানে এই রশি থাকে না ছুঁয়ে যায় হ্যাঁ স্বামী স্ত্রী দুইজন যদি ঝগড়া করেন এতে যায় তখন দেখবেন সংসার ওই রশির মতো ছিঁড়ে যাবে ভেঙে যাবে এই সংসার আর ঠিক থাকবে না একজনের রশিটা যত জোরে টানা কখনো জীবনে ছিঁড়বে রশি এগুলো দুইজনের একজন রাগ করো অসুবিধা নাই সংসার ঠিক থাকবে উভয়জন যদি রাগ করেন তখন ওই রশির মতো সংসার ছিঁড়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে সংসার হয়ে যাবে স্বামী এবং স্ত্রী উভয়জন রাগান্বিত অবস্থায় কখনো ঘুমাবেন না আল্লাহ নদী হাদিসের মধ্যে বলেছেন কোন স্ত্রী যদি স্বামীকে অসন্তুষ্ট রেখে ঘুমায় সারা রায় ওই মহিলার উপর আল্লাহর লানত করতে পারে এই জন্য উভয়জন আর উভয়জন রাগ দিচ্ছেন একজন আরোগ্যের উপর আমরা যেভাবে ঘুমাই যাই না ম্যানেজ করা ছাড়া একজন আরোগ্যকে ম্যানেজ করা ছাড়া যদি ঘুমান আপনাদের উভয়জনের উপর আল্লাহ কি করবে লানত আর গজব করতে থাকবে এর জন্য আমার ভাইরা যে বিক্ষিপ্ত কথাগুলো বলেছি স্বামীদের এই অভাবের কারণে ভুলের কারণে সংসার অশান্তি হয় আল্লাহ আবাবুল আলমী আমাদের সকলকে এই কথাগুলো মেনে আমল করার তৌফিক দান করুন আপনারা যারা সুন্নত পড়েন তারা সুন্নত করবেন